আবু হুরাইরা হ্রদিল্লাহ তাল্লাহ্ন হতে বর্ণিত তিনি বলেন আমি আল্লাহ রসুল সাল্লাহ আল্লাহ বলতে শুনেছি আমি মারিয়ামের পুত্র ইসার অধিক ঘনিষ্ঠ আর নাবিগণ পরস্পর বৈমাত্রীয় ভাই আমার ও তার মাঝখানে কোনো নাবি নাই